شعرة من السوق حسنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গান মুখতারাম আল্লাহ রাবুল আলমিন কোরবানি ও ত্যাগ চিকিৎসা মাস জিলহাজ মাস আমাদের সামনে এনেছেন আমাদের পরীক্ষা নেওয়ার জন্য আমরা হজরত ইব্রাহিম সালামের সেই ইতিহাসকে স্মরণ করে কতটুকু কুরবানি পেশ করি এটা আল্লাহ তালা দেখতে চান জানা তো আল্লাহ তালা আগের থেকে আছে কিন্তু আল্লাহ তালা জানার উপরে বিচার করবেন না দেখবেন দুনিয়ার কোন বিস্তারক যদি কোন ঘটনা জানে তার কিন্তু ওই জানার উপরে বিচার করা অধিকার জানে সব কিন্তু বিচার করতে হবে সাক্ষী প্রমাণ তো আল্লাহ তালা আমরা করার আগেই জানেন আমরা কি করব কাজেই তিনি চাইলে রুহের জগতের পরেই এক গ্রুপকে বেসতে দিতে পারতেন এক গ্রুপকে দোজকে দিতে পারতেন এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হয়েছে আল্লাহ তালা সেটা করেন তখন তো কাজের মধ্যে একটা অভিযোগ করার সুযোগ থাকে যে আল্লাহ তালা তো আমাদেরকে সুযোগই দিলেন তা না হলে যাদেরকে ভেস্ট দিলেন এরা আর কি কোরবানি করতো দুনিয়াতে গেলে কুরবানি কাকে বলে দিলেন জন্য আমরা দেখাই দিই এরকম কত লম্বা লম্বা লিখতে আছে তারা কিছু আল্লাহ তালা কোনো সুযোগ রাখেন সব ব্যাপারে দেখাও আমি সব জানি জানার উপরে বিচার করবো না আমাকে দেখাও فسيرى الله عملكم ورسوله والمؤمنون আল্লাহ বলতেছেন আমল করো আমিও দেখতেছি আমার রসুলের কাছে তোমাদের আমল নামা প্রত্যেক সপ্তাহে বেশ করা হয়েছে তিনি হায়াতুর রসুল ওইখানটা দেখতেছেন আমল নামা টেস্ট করা হয়েছে তিনি কোনো গায়ক জানেন না আমল নামা তার কাছে টেস্ট করা হয়েছে ওইখান থেকে জানেন আল্লাহ বলেন মমিনরা দেখবে তোমার কুরবান আসমান জমিন সাক্ষী থাকে তো এই মাস কুরবানির মাস যারা হজে দেখেছেন তারা বিরাট কুরবানি পেশ করছে মানে তো জানের ঝুঁকি নেওয়া আল্লাহ যদি শরীর সালামতে পৌঁছায় দেয় তো পৌঁছে তা না হলে তার শরীরের টুকরাও খুঁজে পাওয়া যাবে এত বড় কোরবানি টাকার কোরবানি জানের কোরবানি যারা এই দেশে থাকতেছে তারাও কোরবানি পেশ করছে এই যে কোরবানি করতেছে এগুলো পয়সা লাগতেছে অনেকে কুরবানিতে কুরবানি করে আল্লাহ দিনের কাজে নেমে যেতে আল্লাহ রাস্তায় বেরোয় গেছে কুরবানিকে কুরবানি খুশিকে কুরবানি আল্লাহ তো গত জমাতে এই কুরবানির প্রেক্ষাপট কিভাবে এটা শুরু হল এর ঘটনা কোরআনে কারিম থেকে আপনাদের সেটা আরোপ করেছে আজকে কিছু মাসাইল বলতে চাই কুরবানিকে আমলে আনার জন্য নেহাজ জরুরি তো ওই প্রসঙ্গ শুরু করার আগে কয়েকটা মশালা জেহেনে আসলো যেটা কুরবানির মশলা না মসজিদ সংক্রান্ত মশলা ওটা সংক্ষেপে আমি বলে দিচ্ছি এই যে ক্যালেন্ডার গুলো থাকে প্রত্যেক মসজিদে আছে এখানে একটা টাইম লেখা এই টাইমটাকে হিসাব করে বের করা হয়েছে আসল তো নিয়ম ছিল সূর্য দেখে অবস্থা বুঝে সেভাবে নামাজ পড়া নামাজ পড়া কিন্তু আরো অনেক ক্ষেত্রে মুশকিল হয় তবে সাদেক তো দেখাই যায় না চতুর্দিকে লাইটের আলোর কারণে তবে সাদেককে ধরা মুশকিল সব দিকে শহর আছে বাসের কারণে আলো বৃদ্ধি উঠে তো বাধ্য হয়ে হিসাবের উপরে নির্ভর করতে হয় একজন ওলামারা লিখছেন যেহেতু হিসাব করে বের করা হয়েছে একজন কাঁটায় কাঁটায় এর উপরে আমল করবেন না যে টাইম লেখা আছে এর থেকে চার মিনিট পরে আজান দেওয়া যায় এটা হলো এখতিয়ার সতর্ক সতর্কতা আজকে টাইম লিখছে এগারো বারোটা এগারো বারোটা এগারো হলে আমরা আজান দিব সোয়া বারোটা চার মিনিট দেখা হবে সতর্কতার জন্য আলহামদুলিল্লাহ এখানে অনেক মসজিদের মুসাল্লি থাকে অনেক দূরের থেকে ভাইরা আসে তারা এই মশলাগুলো এলাকায় পৌঁছায় দেয় এক মসজিদ থেকে অনেক মসজিদে মশলাগুলো চলে যায় যাতে এই মশলাটা পৌঁছায় দেওয়া দরকার কাটায় কাটায় ওই টাইম মতো আগাম না দেওয়া বিচার নিজের সতর্কতা অবলম্বন করা তাদের সামনের জমা থেকে সোয়া বারোটায় যেন আগাম দেওয়া দ্বিতীয় অনেক মসজিদের বারান্দা মসজিদের দাখেল না মসজিদের বাইরে এটা উল্লেখ থাকে না লেখা থাকে না কোথাও যারা মসজিদে ঢুকতে চায় প্রত্যেকে দোয়া পড়বে বারান্দায় দোয়া পড়বে না মসজিদে ঢুকার সময় দোয়া পড়বে সমস্যা হয় এই জন্য কর্তৃপক্ষের দায়িত্ব গেটের মধ্যে লিখে দেওয়া যে মসজিদের সীমানা কোথ থেকে শুরু হয়েছে এটা তাদের নিয়তের উপরে নির্ভর করে তারা যদি নিয়ত করে যে আমাদের এই বারান্দা মসজিদের মধ্যে সামেল তাহলে বারান্দা পাওয়া দেওয়ার আগে দোয়া করে দিতে হবে এতে কাপকারীরা ওই বারান্দায় রেখে পারবে এতে কাপ নষ্ট হবে আর তারা যদি নিয়োগ করে যে আমাদের এই বারান্দা মসজিদে সামেল না যে পর্যন্ত পাকিস্তান আছে এই পর্যন্ত মসজিদ এটা বারান্দাটা মসজিদের বাইরে এই নিয়ত করেন যে বারান্দা বানায় মানে। তাহলে যেখানে পাকিস্তান আছে গেট আছে ঘেরাও দেওয়া আছে ওইখান থেকে দেওয়া করতে বারান্দা পাওয়া দেওয়ার সময় দেওয়া পারবে না যেটুকু নাকি থেকে লক করা থাকে ওইখান থেকে দোয়া করবে সেক্ষেত্রে তারা এতেকারী তারা মসজিদ মনে করে ওই বাড়িটা যেতে পারবে না হ্যাঁ উদ্যোগ করতে যেতে হয়ে যায় এমনি ওখান থেকে নামাজ পড়লো ওখান থেকে তেলাওয়াত করলো এটা পারবে না কিন্তু মসজিদের বাইরে এবং সেক্ষেত্রে যদি তারা ওখানে জানাজা করতে চায় বিনা অপারগতায় মসজিদে জানাজা পড়া মকরু তাহারিবা কোন অপারগতা না থাকলে জায়গার ব্যবস্থা থাকলে মসজিদের ভিতরে জানাজা পড়া মকরু তাহারিবা যদি ব্যবস্থা না থাকে তখন মকরু হবে না যদি অল্প লোক হয় আর ওইরকম বারান্দা হয় যে বারান্দা মসজিদের বাইরে তো বিনা বিধায় সেখানে জানাজা করতে পারবে আবার জামাতের সময় ওখানে দাঁড়ালে জামাতের সব হবে মুসলিম ধরে কিছু ওখানে দাঁড়ালে তাতে সব কমবে না আবার এখানে জানাজার নামাজ পড়া যাবে তো বাড়িতে কিছু লোক আসলো তারা জামাজ পাই নাই তারা ইচ্ছা করলে ওখানে জামাজ করতে পারে মসজিদে তো জামাজ করা যায় না দ্বিতীয়বার জামাজ করলে মাত্র হয় যেহেতু বাড়ির বারুন্না মসজিদের বাইরে ওখানে করতে পারে তো এটা হল বারান্দার মশালা মসজিদের জুতার বাক্স থাকে এগুলোর উত্তম তরিকা হল ঢাকনা থাকা ঢাকনা থাকা যাতে ওই ঢাকনাটা উত্তর করে জুতা রাখবে আবার ঢাকনা ছেড়ে দিবে উত্তম তা নাহলে একটা মুসলালি ঢুকতেছে মুসলিমদের জুতা ওই লোকটাকে রিসেপশন করছে খোলা থাকার অর্থ হল দুটা লোক দূরে ওয়েলকাম করল বস্তিতে ঢুকে সর্বপ্রথম দুটার দিদার তার মসজিদ হল দুটার দিদারের জন্য তার সে আসে না এখানে এজন্য হারাম তো না খোলা রাখা কিন্তু উত্তম হল দুটার বাচ্চা ঢাকটা আর একটা প্রশ্ন বলে শেষ করতেছি মসজিদের বাসায় আমি তো আগেও বলছি আমরা যে তেল ব্যবহার করি এতে সাধারণত অপচয় হয় অপচয় ঠেকানো যায় না তো সমস্যাই হয় একটা লোকে উঁচু করলো একবার কল ছেড়ে দিয়ে উঁচু করতে আসে পানি করতে আসে উঁচু তো হয়ে গেলে ওই উঁচু দিয়ে নামাও হবে কিন্তু উঁচুটা হারাম উঁচু নামাজ হওয়ার জিনিস আর উজুটা হালাল না হারাম তারা স্ত্রাপ করার কারণে পানির অপচয় করার কারণে উজুটা হারাম হবে তো সে গুণাগার হবে হারাম কেন করল গুণাগার হবে এইরকম যদি একশো মুস্তাল্লে অপচয় করে তো একশো মুস্তাল্লে হারামের গুণা করবে আবার সে একশো মুস্তাল্লে হারামটাকে একত্র করে ওই মসজিদ যারা পরিচালনা করে তাদের কাজ আসবে এক নম্বরে খতিবের উপরে আসবে ইমাম সাহেবের উপর আসবে মোতাওয়াল্লির উপর আসবে কমিটির উপর আসবে এরা সব মসজিদের পরিচালনা করে তারা অপচয় বন্ধ করার ব্যবস্থা কেন করে নাই এই জন্য তারা এক একজনের গোনা এক একজনের কাছে থাকবে আর সমস্তটা আনবেন এই পরিচালকদের কাজ একদিনে যদি একশো মুসলিমের একশো হারার আমাদের কান্দে আছে শুধু ভেস্তে যাওয়া মুশকিল হয়ে যাবে আমাদের ঘরে অবস্থা দিচ্ছে ছেলে পেলে পানির অবস্থায় করছে ওই একবার ছেড়ে দিয়ে চক্ষু বিদ্যুতে পানি পড়তে আছে ওটা আমাদের কান্দে আছে এই জন্য এই ক্ষেতগুলো বানানোই ঠিক হয়নি ক্ষেতগুলো যারা বানাইছে এদের কোনো ইসলামী জ্ঞান নেই যে এই দিনে এরা প্ল্যান দেয় আমাদের ঘরবাড়ির ওদের কোনো দিনই জ্ঞান নেই দিনই জ্ঞান থাকলে বাথরুম আর টয়লেট একসাথে বাড়ে তো না ইসলাম এটা স্বীকৃত না সেটা জয়েন করলে ওখানে পুজো করার সময় দেওয়া পাওয়া যায় না একজন ঢুকলে আরেকজন দেওয়া যায় না একজন টয়লেটে গেছে আরেকজন গোসল করতে চায় পুজো করতে চায় কোনো ব্যবস্থা নেই একজন খাওয়া সেটা গলত করে খ্রিস্টানরা শিখাইছে আমাদের মুসলমান ইঞ্জিনিয়ারে মুখস্থ করছে এদের ধর্মীয় দৃষ্টিকোণে কি হয় এটা তারা মিলায় দেখে এটা আমাদের মুসলমান ইঞ্জিনিয়ারদের হ্যাঁ দেখুন তাদের উচিত ছিল যাতে ইঞ্জিনিয়ারিং যার কাছে শিখে শিখুক আর্কিটেক্ট যেখান থেকে হয় হোক কিন্তু ওর ইসলাম থেকে সংযুক্ত করো ইসলামের দাবি কি তাহলে এরকম হতো না গুলো এরকম বানানো হতো না ট্যাপ দেন সবচেয়ে ভালো তো হাউস ট্যাপ দেন তো ট্যাপ আপনাকে এরকম হইতে হবে যে এটা উচ্চা করলে পানি পড়ে আর ছেড়ে দিলে পানি বন্ধ হয়ে যায় হ্যাঁ এরকম আছেন আমারও চেষ্টা আছে এরকম অথবা নিচে হাত দিলে পানি আসে হাত ধরাইলে পানি বন্ধ হয়ে যাবে দুই রকম ট্যাব হইতে পারে এর কোন ট্যাব যদি মসজিদ কর্তৃপক্ষ ব্যবহার করে তাহলে ও অপস্থায় সুযোগ নেই উঁচু করবে পানি দেবে তেরো দিকে তো অটোমেটিক পানি বন্ধ হয়ে যাবে সে অপস্থায় গুণাগার হলো না আরে একশো লোকের সমষ্টি আমাদের কান্দে আসলো না এগুলো সত্য সত্য বিষয় কিন্তু খেয়াল না করলে গুণা তো মারাত্মক এই জন্য মসজিদেও খেয়াল করতে হবে মাদ্রাসাও খেয়াল করতে হবে নিজের বাড়িতেও খেয়াল করতে হবে আল্লাহর ন্যায়ামত নষ্ট করতেছে কিনা গুণাকার হইতেছে কিনা আমাদের খেয়াল রাখতে আল্লাহ তালা তহফিক দান করেন প্রত্যেক প্রসঙ্গে হঠাৎ জেহেনে এসে গেছে জেহেনে এসে গেছে কিছু কথা বলে দিলাম যদি না আজকের আলোচ্য বিষয় ছিল না আজকের আলোচ্য বিষয় যেটা সেটা হল কুরবানি নামাজের তরিকা ইনশাআল্লাহ ঈদের নামাজের হাত দিয়ে বলে দেওয়া হবে এখন কোরবানির সম্পর্কে বলা হয়েছে এটা বড় ফজিলাতের স্থিতি কোরবানি খুবই ফজিলাতের স্থিতি কোরবানের জানোয়ারের প্রত্যেকটা বছরের উপরে আল্লাহ তালের নেকি দান প্রত্যেকটা বছরের উপরে এবং এই জানোয়ারগুলো হাসানের ময়দানে জমিন যখন তামা হয়ে যাবে সূর্য মাথার কাছে চলে আসবে আল্লাহ তালা এই জানোয়ারগুলোকে আমাদের জন্য সাওয়ারি বানাই দেবে এই জন্য কোরবানির জানোয়ারকে মোটা তাজা করতে বলা হয় আর কয়েকদিন আগে কিনে হয়তো মোটা তাজা করেন আর নয় মোটা তাজা দেখে গেলেন এমন ধোকাবাজের জামানা শুরু হয়ে গেছে আজকাল কি এক ইঞ্জেকশন দেয় চুলে বিরাট মোটা হয়ে যায় জবাই উদ্ধার করার পরে কষ্ট দিতে যায় ইঞ্জেকশন দিয়ে ফুলাই দিচ্ছে মনে হচ্ছে আড়াই মন জবাই করার পরে দেবন হয়েছে এরকম ধোকাবাজি প্রত্যেকটা জিনিসের মধ্যে মানুষের শুরু এই জন্য বাজারটা কিনে মোটা তাজা কেনা তো মুশকিল হয়ে গেল কিছুদিন আগে যদি নিজে কেনে একটু লালন পালন করে কারো সুযোগ থাকে এরকম বাড়ির সামনে কিন্তু দেখা ভালো কুরবানি জানার সাথে কিন্তু মহাব্বত হওয়া কুরবানি করার সময় মায়া লাগে ভালো তো এটা বহু বড় একটি জিনিস নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইসালামের সুন্দর তার মাধ্যমে আল্লাহ তালা এই তরিকাকে চালু করছে সহজ এবং এটা না করার ব্যাপারে অনেক বড় ধমকি আছে এক হাদিসে পাঁচের মধ্যে নদী করিম সাল্লাহামের সাজ করেন তোমাদের কাউকে যদি আল্লাহ তারা তৌফিক দিয়ে থাকে নিঃসাবের মালিক বানায় থাকে নিঃসাব পরিমাণ মাল আছে তারপর সে কোরবানি করল না আল্লাহ রসুল বলেন সেজন্য আমাদের ঈদগাহে না আমরা যেখানে ঈদের নামাজ পড়ি ওখানে ওর আশেপাশে রয়েছে না এত বড় বসেই আল্লাহ মাল দিল এবং আল্লাহ কুরবানি করার আদেশ দিল সপ্তাহ মিলি রব দিকে ওয়ান করে থাকেন কি অর্থ সপ্তাহলি তোমার রবের জন্য ঈদের নামাজ পড়ো অন হার তোমার রবের জন্য তোমার রবকে খুশি করার জন্য কোরবানি করো তো অর্ডার এখানে অর্ডার আল্লাহ তাকে মাল দিতে তৌফিক দিতে কিন্তু সে কৃপণতার কারণে এই কাজটা করল না তার ইজ্জা একটা বিদ্যা এত বড় ভূমি তবে ফজিলা তো বেশি না করলে ধমকিও সঙ্গে এটা কার পরে হাজির হয় কোরবানির যে তিনটা দিন আছে হাজার দশ এগারো বারো এই তিন দিন তিন রাতের মধ্যে যার কাছে সাড়ে বান্ন তোলা রূপার যে বাজার মূল্য এর সমপরিমাণ স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল বা প্রয়োজন অতিরিক্ত সামান আছে জাকাতে চারটা মাল দেখা হয় স্বর্ণ রক্ষ ব্যবসার মাল ব্যবস্থাটা কিন্তু বিক্রয়ের কোরবানিতে পাঁচশো টাকা এটাই করবেন স্বর্ণ রক্ত ব্যবসার মাল নগদ টাকা প্রয়োজন অতিরিক্ত খাবার প্রয়োজন অতিরিক্ত খাবার বিশ ফ্যাট কাপড় আছে আপনার বিশ ফ্যাট তিন ফ্যাট তো শরীয়ত পর্যন্ত শরীয়ত অনুমতি দিচ্ছে দুই ফ্যাট সরকার আছে একটা জুমাইদের জন্য তাহলে সতেরোশো ধরা হবে পড়ালেন অতিরিক্ত ওটার মূল্য হিসাব করা হবে এরকম যত প্রয়োজন অতিরিক্ত সামান আছে হ্যাঁ দু একটা পালন আমরা করে আছে কাঁদা লাগতেছে ওটার দাম ধরা হবে খোদা না করুক কারো ঘরে টেলিভিশন আছে খোদা না করুক এই জিনিস তার ঘরে রয়ে গেছে তার মালিক সেটা প্রয়োজন অতিরিক্ত সামান যত রাখা গোনা দেখা গোনা তারপরে তো রাখলে প্রয়োজন অতিরিক্ত সামান সেটারও দাম হিসাব করা হবে সাড়ে বান্ন তোলার রূপার যে দাম দশ বারো হাজার টাকা হোক কর্মদের এখানে দামও ধরা হবে প্রয়োজন অতিরিক্ত সামান কেন রাখতো ওটাও ধরা হবে ধরে বারো হাজার টাকা হয়ে গেল কোরবানি করা গরম তো পাঁচটা জিনিস মিলানো হবে এখানে বাকি ফোন মোবাইল এগুলো প্রয়োজন অতিরিক্ত না এগুলো প্রয়োজনের ভিতরে এটা দাম হিসাব করা হবে তো এই পাঁচটা মাল মিলে যদি আপনার কাছে বারো হাজার টাকার মতো হয়ে যায় সাড়ে বান্ন তোলার উপর বর্তমান মার্কেট মূল্য আনুমানিক বারো হাজার টাকা তাহলে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব এক ফ্যামিলিতে জনের যদি এরকম থাকে জনের স্বামীর আছে স্ত্রীর আছে তার বড় ছেলের ওই পরিমাণ আছে তার মেয়ের ওই পরিমাণ গয়না পাশে দিয়ে রাখছে তার দাম হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে করতে হবে প্রত্যেকের পক্ষ থেকে করতে হবে হ্যাঁ সেখানে ওই নকল না করে খরচ যাদের উপরে অজিত যাদের উপরে তারা করবে কারণ যাত্রা তার উপরে অজিত যাত্রা তার উপরে অজিত হ্যাঁ যদি বাপে বলে মেয়েকে তোমারটা আমি করে দিচ্ছি তুমি আমাকে অনুমতি দাও তাহলে গায়ে হয়ে যাবে খানি বলল যে আমাকে ইজাজত দাও তোমার স্বামী করে তো হয়ে গেল কিন্তু অনুমতি ছাড়া করলে হবে না স্ত্রীর অজিত আদায় হবে না মেয়েরটা কাপে করে দিল মেয়েরটা আদায় হবে না বরং আরো সমস্যা হবে এই অনুমতি ছাড়া যে তারটাও একটা হিস্সা নেওয়া হলো এই জানুয়ারের মধ্যে আরো যারা যারা শরীর হয়েছে সবাই তারা তুলবে মেয়েরটা বাতিল হওয়ার কারণে এর মধ্যে যারা যারা শরীর ছিল সবটাই বাতিল একটা জানোয়ার এক ইচ্ছা নষ্ট হয়ে গেলে পুরাটা নষ্ট হয়ে হ্যাঁ? তারপর যেগুলো বয়ানে না আসে সেগুলো নামাজের পরে জিজ্ঞেস করবেন হ্যাঁ বয়ানের ভিতরে খালি শুনবেন যে আপনার মনে যা প্রশ্ন আছে এগুলো আমার বয়ানে আসতেছে কিনা আসলে আমরা শুক্রবার গেছি আর না আছে ওইগুলো আমি তো পরে বসি পরে ওইগুলো দিবেন আল্লাহ তো বলতেছিলাম যে কার উপরে অজিত এটা বলতেছিলাম এতে মতো করতেই হবে যার পরে অজিত না তার জন্য কি নিষেধ নাকি তারও হিন্দত করা উচিত দুই হাজার আড়াই হাজার টাকা একটা বকরি হয়ে যায় আরো কম টাকা একটা শরীর পাওয়া যায় গরু একটা শরীর হতে পারে হিম্মত করা উচিত যাতে সে এই নেক আমলটা শূন্যত আবেগ ইব্রাহিম করতে পারে কারণ কোরবানির দিনগুলোতে কোরবানি করার থেকে আল্লাহকে রাজি খুশি করার আর কোনো মাধ্যম নেই কোরবানির দিনগুলোতে খরচ নামাজ বাদে অন্য যত জায়গা পাবে তার মধ্যে কোরবানের থেকে উত্তম আর কোন ইবাদত তাদের তারপর খরচ না আল্লাহ যে তাকে তৌফিক দিয়ে থাকে তো খরচ অজিব না হওয়া সত্য তাদের কোরবানি করা উচিত এইটা গেল তারপরে এটা দায়িত্ব কোরবানির দিন বলে দিলাম যে দশ এগারো বারো তিন দিন পর্যন্ত করা যায় এই তিন দিন তিন রাতের মধ্যে যার মালিকানায় নিঃশ্বাস পরিমাণ টাকা থাকবে যার টাকা এক বছর থাকতে হয় এক বছর এখানে তিন দিন তিন দিনের একদিনে যদি আপনার থাকে ওই পরিমাণ টাকা অজুর হয়ে কিন্তু খোদা না করুন এই তিন দিনে কারো কাছে নিঃশ্বাস পরিমাণ টাকা ছিল মাসালা না জানার কারণে বা যে কোনো কারণে সে কোরবানি করতে পারে না বা তারা নিয়ে সবাই হাসপাতালে দৌড়াইছে করবে নিজেই করে খান তার দাম নিয়ে তারা দাম এভাবে তিন দিন পার হয়ে গেছে পরে সুস্থ হয়ে গেছে কিন্তু আর মালিকানা টাকা ছিল তিন দিন পরে এখন যদি কোরবানি করে দেয় হবে না এখন কোরবানি করে দিলে ওই অজিব আদায় হবে না এখন কি করতে হবে ওই কোরবানির জানোয়ার কিনতে যে টাকা লাগতো ওই পরিমাণ টাকা গরিবদেরকে হত্যা করে দিতে হবে দান করে দিতে হবে জানোয়ার কোরবানি দিলে হবে ও টাকা হত্যা করতে হবে এই হল কোরবানির দিন এই তিন দিন তো প্রথম দিন ঈদের নামাজ হয়ে যাওয়ার পরে কোরবানি করা যাবে ঈদের নামাজ আগে হইতে হবে তারপরে কোরবানি ঈদের নামাজে আগে যদি করে তো এটা গোস্ত খাওয়ার জন্য করছে হাদিস আসলে কোরবানির কিছুই না আগে নামাজ হয়েছে হবে তারপর কোরবানি এই হলো কোরবানির দিন হয়ে তারিখ হয়ে গেল কোন তারিখের মধ্যে করতে হবে কোরবানির পশু যেগুলো ছোট আছে ভেড়া বকরি ডুম্বা এগুলো এক বছরের হয়েছে হবে এক বছরের আমাদের ভেড়া ডুম্বা সম্পর্কে এতটুকু আছে যদি অধিকাংশ বছর তার বয়স হয়ে থাকে দশ এগারো মাস বয়স এক বছরগুলোর মধ্যে ছেড়ে দিলে কোন পার্থক্য ধরা পড়ে না তো ভেড়ার জন্য হলে ওটা কোরবানি চলবে কিন্তু বকরি ছাগল ওটা যদি এগারো মাসের হয় আর দেখতে এক বছরের মতো বড় দেখা যায় তবে হবে না বকরির ভিতরে এক বছর পড়া হইতেই হবে চান্দ্র বছরে এক বছর তিনশো পঞ্চান্ন দিন পুরা হয়েছে ওটা দাম থেকে বোঝা যাবে তো ছোট জামা হবে এক বছর যেটা একজনে দেওয়া হয় বড় জানোয়ার যদি গরু হয় তাহলে পূর্ণ দুই বছর পূর্ণ দুই বছর সর্বোচ্চ খাদ্য শরীর হতে পারে কম যা হোক কোনো অসুবিধা নেই পাঁচজন হোক তিনজন হোক দুইজন হোক একজন হোক কোন অসুবিধা সর্বোচ্চ সাতজন গরু মহিষ এগুলো একই হুকুম একটা মহেশটাও গরুর কাটা কিন্তু উঠ যদি হয় তাহলে পাঁচ বছর বয়স হতে পাঁচ বছর তো উঠ হলে তখন আর কুরবানি করার নিয়ম না না যায় না উত্তম না উত্তম না হাত নাহার হলো একটা ছুরি হঠাৎ করে তার গলার মধ্যে লাগাই দিল বিসমিল্লাহ করবে ছুরি লাগাই দিল বাম পা বান্ধে দিলে যাবে তিন পাঁচ দিন খারাপ থাকবে ছুরি লাগবে কত রক্ত পাওয়াবে তো যা রক্ত পড়ে গলা কাটা না গলা খালি ছুরির একটা খোঁচা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 নালীর তিনটা কমপক্ষে কাটতে হবে খাদ্য নালী হাত নালী আর দুই পাশে দুটো আছে রক্ত চলাচল করে এই মোট চারটা হল এক তিনটা যদি কাটে তো কোরবানি চলে হয়ে গেল তিনটা যদি না কাটে দুটা কাটলো মাত্র একটা কাটলো তাহলে হবে চারটা তিনটা কাটতে হবে সমস্যা কাটতে অনেক আর ওইখানে চুরি ঢুকায় কুরবানি করে চুরি মাথা ঢুকায় এটা মাত্র কুরবানি হয়ে গেছে কিছু করে পরে এমনি এটা স্থিমিত হয়ে যাবে যানটা বেরোতে তো দাবা দাবি করবে এর জন্য স্কুলে ঢুকাই দিবে না যায় সুযোগ কুরবানি হয়ে গেল তখন যদি পারে সেই দোয়াটাও করবেন জরুরি না ভালো আল্লাহ তাকাব্বাল হুমিননি আল্লাহ আমার পক্ষ থেকে এটা কবুল করো তোমার তাকাব্বাল তাহু মিন খলিলিকা ইব্রাহিম বা হাবিলিকা মোহাম্মদ যেমন নাকি তোমার খলিল ইব্রাহিমের পক্ষ থেকে কবুল করেছিল তোমার হাবিব মোহাম্মদ রসুল্লার পক্ষ থেকে কবুল করেছিল জরুরি না পড়া ভালো এইভাবে কোরবানি করে দিলে যখন সেটা একদম সীমিত হয়ে যাবে তখন তো আমরা চিন্তা আরম্ভ করবে গোস্ত বানানো গোস্ত বানানোর পরে এটাই উত্তম যে তিন ভাগ করে এক ভাগ নিজে রাখবে এক ভাগ আত্মীয় স্বজনকে দিবে এক ভাগ ফকির মিস্ত্রিকে দিবে এটা উত্তম কিন্তু পুরাটা যদি কেউ নিজে খায় তো কোরবানির কোনো সমস্যা হবে না সব পাবে না করা করানো জরুরি গোস্তকে সত্তা করা শরীয়তে জরুরি করে নাই ওটা হলো মুস্তাহাব তিনবার করবেন এটা মুস্তাহাব উত্তম যারা নাকি সাবজিডিশন চায় তাদের তো উত্তমটা করতে হবে আর যা এরকম পাঠ করতে চায় তারা সব নিজে খেয়ে গেল কোনো অসুবিধা নেই পাপ হবে ডিভিশন হবে যেহেতু কোরবানির কষ্ট খরচা করা জরুরি না এই জন্য আপনার কোন প্রতিবেশী যদি অমুসলিম থাকে তো তাকেও দিতে পারে খরচা করা যেহেতু জরুরি না সবটা নিজে খেতে অমুসলিম করে দিতে পারে তাতে গোষ্ঠ খায় হ্যাঁ তারা মুসলমান হয়ে যায় যেহেতু কোরবানির গোষ্ঠ এত মজাদার তাহলে এটা দিন কত বদ্ধতা হ্যাঁ ওরা ইসলামের দিকে আগাইবে ইসলামের দিকে তারা আগাইলে তাদেরকে দেওয়া যাবে জাকাত ক্ষেত্রে কিন্তু কোনো অমুসলিমকে দেওয়া যাবে না মুসলিম গরিবদের হাফ জাকাত ক্ষেত্রে এই কুরবানের ভিতরে এই সুযোগটা আছে অমুসলিমদেরকে দেওয়া যায় তারপর কুরবানের গোস্ত থেকে তারা আপনার এই গোস্ত রেডি করে দিল চামড়া তুলে দিল কুরবানি করে দিল তাদেরকে কোনো অংশ দেওয়া যাবে না তাদের আগের যুগে যে সিস্টেম ছিল হ্যাঁ মোল্লারে কল্লা দিতে হবে সবাই কষ্ট নেই এটা চলবে না এটা গলত প্রশ্ন মোল্লারে কল্লা দিতে থাকবে সবাই করতে বললেন আপনার কুরবানি বাতিল হয়ে যাবে হ্যাঁ আপনি দিতে চান কুরবানি করতে হলে কিছু পারিশ্রমিক বা যে চামড়া তুলে দিল গোস্ত বানাই দিল পারিশ্রমিক দিতে চান পকেট থেকে দেন এখান থেকে না যদি কেউ দিয়ে ফেলে তো গুণা হচ্ছে এখন এই গোলার কাপড় নেই যে এখান থেকে যে পরিমাণ গোস্ত জবাই কাটনেওয়ালাকে বা গোস্ত বানানোওয়ালাকে দিচ্ছে এই গোস্তের দাম কত বাজারে ওইটুক গোস্ত কিনতে গেলে দাম কত সেই দামটা বের করে ওই পরিমাণ টাকা আল্লাহ রাস্তা খরচা করে দিতে হবে দিলে আপনার যে ভুলটা হয়ে গেছিল এটা আবার কি হয়ে গেল কাপড় হয়ে গেল সেই ব্যর্থ হয়ে গেল কুরবানের সিরজাস্ত হয়েছে যে আপনি পারিশ্রমিক দিলে কি পরিমাণ কষ্ট দিচ্ছেন ভুল হয়ে গেছে এখন টাকা আবার খরচা করেন ওই পরিমাণ গোষ্ঠের দাম কত দুই কেজি দিয়েছিলেন দুই কেজি দুইশো টাকা আবার খরচা করে হ্যাঁ এ হলো সম্পর্কে বলতে তারপরে চামড়া সম্পর্কে আসেন চামড়া সম্পর্কে বলতে হলে এই যে এটাকে পাকা করে আপনি নিজে কাজে লাগাইতে পারেন জায়নামাজ বানান হ্যাঁ দপ্তর খান বানান আল্লাহ রসুলের দপ্তর খান তো চামড়া চামড়া মানে পাকা করে এটা বিক্রি করা মাকরু কুরবানি দাতার জন্য বিক্রি করা মাকরু তানজি মাকরু তানজি অর্থাৎ অনুত্তম মকরু তানজি মানে অনুত্তম ঠিক না আর যে গরিবকে দিলেন তার জন্য দেখা যায় কিন্তু দাতা নিজে ব্যবসায় এটা অনুত্তম সব কমে যাবে কুরবানির সব কমে যাবে দেখা গেল হাসি চালছে হাসিহি ফালা উজু হেতালাম দেখা গেল হাসি আমি বলতেছে ইউফিল কারা হিয়াতাল বেড়ে হাদিসের তর্জমায় যে নাকি কুরবানি করে টানা নিজে বেছিল তার কোরবানি হলো না কোরবানি হলো না মানে সম্পূর্ণ হলো না পরিপূর্ণ হয়ে হৃদয়ওয়ালা বলতেছে এর দ্বারা বোঝা যায় যে তার জন্য বিক্রি করা বা মাকরু বা তাজিব এই জন্য বিক্রি না করা যায় এত সপ্তাহে তো বিক্রি করে চামড়া থাকলে তো নিজে ব্যবহার করতে পারত এখন যে বিক্রি করে ফেলছে এখন তার জন্য ওয়াজিব ওই টাকা গরিবদেরকে দান করে দেবেন অরুত্তম কাজ তো করছেই এখন ওই টাকা নিজে রাখতে পারবে না বিক্রি করতেই হবে ওই টাকা দান করতে হবে গরিবদেরকে দান করে দিতে হবে তো চামড়ার ব্যাপারে সবচেয়ে উত্তম পন্থা হলেই চামড়াকে চামড়া রেখে গরিব আত্মীয় স্বজনকে দিয়ে দেন অথবা মেঘমার রসুন গরিব তালেবেলেনদেরকে দিয়ে দেন তাদেরকে দিয়ে দেন এদেরও দরকার আছে আত্মীয় স্বজনের দরকার আছে এদেরকে দেন যখন আপনি গরিব তালেবেলদেরকে দিবেন সব ডবল হয়ে যাবে দানের সব পাইলেন আবার কোরআনকে টিকায় রাখার ব্যাপারে অবদান রাখলেন কোরআনকে আল্লাহ জমিনের টিকায় রাখার ব্যাপারে আপনি একটা চামড়া দিয়ে অবদান রাখলেন আসলে ময়দানে আল্লাহ রসুল অভিযোগ করবেন যে এই লোকগুলো কোরআন টিকায় রাখার জন্য আমার দিনকে টিকায় রাখার জন্য কোন অবদান রাখে নাই ওই অবজেকশন আপনি আর করবেন না ইনশাআল্লাহ এই জন্য প্রতিষ্ঠানের গরিব তালেবেলেন যারা হ্যাঁ, এদেরকে দেওয়া এবং প্রতিষ্ঠানের মাধ্যমে দেখানো এটা উত্তম আপনার নিজেদের দেখা লাগলো না মেহমান রসুনটা পেয়ে গেল সবটা গাড়ি আর পথ পেয়ে গেল একটা ফরিয়াদের দিক দিয়ে মাকরু নিজে ব্যথা প্রতিষ্ঠানকে দিয়ে ব্যথা মানে গরিব তালেবেলা তাদের জন্য ব্যথা হবে ওটা উত্তম এটা তো মশলা করলাম যুক্তির দিক দিয়ে এটা ঠিক কেন আপনি বেচলে রাখবেন সাত পাঁচশো টাকা হ্যাঁ পোলাবার আসছে বেশি দাম দিবে আপনি চাপা দিয়ে যাবে ওই টাকা দিয়ে আসবে চুড়ে দিলে নেন না দিন না সাত পাঁচশো টাকা নেই কিন্তু বলেন ভাই তো আমি মাদ্রাসা রসিদ কাটাই দিচ্ছি গরিব তালে বেলে তাহলে আমি তো তোমাদের কাছে আর বেরোতে পারবো না রসিদ কাটা হয়ে গেছে তারা প্রতিষ্ঠানে আসবে প্রতিষ্ঠানে অনেকগুলো মিলে নিলামে যখন বিক্রি করবে তো দেখা যাবে যে হাজার বারোশো টাকা বিক্রি করছে হাজার বারোশো টাকা বিক্রি করছে তা আপনি নিজে ব্যস্তিতে পাইলেন ছশো টাকা আর গরিব তালেবেলের থেকে দিয়ে পাইলেন বারোশো টাকা দাম করার সব ডবল দুনিয়ার ব্যাপার তো এক টাকা হলেও চিন্তা ভাবনা করেন কোনটা কিনবো একই জিনিস এখানে এক টাকা কম এক টাকা কম মূল্যায়ন করা হয় আর এইখানে পাঁচ ছয়শো টাকা ব্যস্ত হয়েছে নিজে বেচতে গেলে এত কম আর পঁচিশ সালে বেচতে হলে এত বেশি কাজেই বুদ্ধি বিবেচনা সব বাড়ানোর জন্য তো ব্যয় করতে হবে আখড়াতে সব কিভাবে বাড়ে এর জন্য তো বুদ্ধি বিবেচনা কাজে লাগাইতে হবে এর জন্য এটা উত্তম আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসা আছে এই মাদ্রাসা আপনারা দিয়ে দিলেন পক্ষ থেকে ব্যবসা হলো পথ দেখে পেয়ে গেলেন একান্ত কেউ যদি চায় যে আমি নিজে হাতে গরিব আত্মীয় স্বজনের জন্য কিছু রাখতে চাই তাহলে মাদ্রাসাওয়ালাদেরকে বলেন আমরা তোমরা নিয়ে যাও বেঁচে টাকা গরিবদের জন্য দাও কিন্তু আমি নিজে হাতে কিছু খরচ করতে চাই আমাকে তিনশো টাকা ধরুন দাও ব্যবসা কেন না ওটা ব্যবসা হবে ওর কিছু টাকা আপনি চাই নেবেন নিজে হাতে খরচ করার তাহলে মকরুত বেসে গেলেন আবার কিছু নিজে হাতে খরচ করতে চাইলেন ওটাও হয়ে গেল এটা ভালো এই হল চামড়া মশলা সর্বশেষ দুই চারটা বিবিধ মশলা বলে দিচ্ছি বিবিধ যার পরে ওয়াজিব না যার কাছে নিসাব নেই তাকে তো আমি দেওয়ার জন্য উৎসাহিত করলাম সে সব নেওয়ার জন্য আগানো উচিত কিন্তু সে যখন কিনবে কিনার সাথে সাথে ওদের কুরবানির জন্য নির্দিষ্ট হয়েছে নির্দিষ্ট হয়েছে ধনী কিনলে কিন্তু নির্দিষ্ট হয় না ধনী যখন ওটাকে কুরবানি না করে তখন নির্দিষ্ট হয় না গরিবের কিনলে কোরবানি করে নির্দিষ্ট হয়ে যায় আর ধনে কোরবানি না করলে নির্দিষ্ট হয় না তাকে ধনীও কিনছিল গরিবেও কিনছিল দুজনটা হারাই গেছে না সুস্থরে লয়ে গেছে আবার দুজনে আবার একটা একটা কি কেনার পরে ওই যে হারাই গেছিল ওই দুটাও পাওয়া গেছে গরিবেরটাও পাওয়া গেছে দরিদ্রটাও পাওয়া গেছে আর গরিব বেতার হয়ে দুটাই দিতে হবে আগে একবার কিনছে অজেব হয়ে গেছে ওটা হারাই গেছিল তার কেনা জরুরি ছিল না আবার কিনছে আবার ওটাও অজেব হয়ে গেছে কিন্তু ধনী তাদের দুটা কেনা হয়েছে একটা হবে সে কোরবানি না করলে তো কোরবানি নির্ধারিত হয় না একটা করলে হবে এখানে বাহ্যিকভাবে মনে হলো গরিবের একটু বুঝছিল বন্ধু ও তা কিনলেও কিন্তু হয়তো তুই হয়ে গেছে যায় কিনছে ওটাও আজব হয়ে গেছে কিন্তু আর একটা মশলা দেখা যাবে আল্লাহ গরিবের খুব রেয়ার গরিবও কিনছে ধনীও কিনছে কেনার পরে এটা অসুস্থ হয়ে গেছে রোগাক্রান্ত হয়ে গেছে যে অবস্থা কোরবানি চলে না তো গরিবের জন্য মশলা সে ওই অবস্থায় কোরবানি করতে পারবে তার জন্য নতুন করে কিনতে হবে কিন্তু ধনীর জন্য মশলা ওইটাকে রিজেক্টেড করে তার নতুন একটা কিনতে হবে ওটা কি তা চলবে না এখানে ওরা ড্যামেজ করে দিচ্ছেন গরিবেরটা চললো না চলবে ভোরেরটা আবার পাঠাইতে হবে এটা আবার ভালো রাখি দুই নম্বর একটা বিবিধ মশলা আপনি কোন মৃত্যু আত্মীয় স্বজন নামে সব প্রসারণ নিয়ে কোরবানি করতে চান আপনার বাপের নামে মায়ের নামে দাদার নামে দাদির নামে রসুল্লার নামে অবকাশ রাজ্যের নামে করতে চান ইজাজত আছে এবং সেই বস্তার হুকুমে আগের মতো সপ্তাহ নিজে খাইতে পারেন উত্তম তিন দাস্তা তিন দাস্তা নিজেও খেতে পারেন কিন্তু কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় অভিযোগ করে যায় আমি তো চলে যেতেছি টাকা রেখে গেলাম এবার আমার নামে তোমরা কুরবানি দিবা আমার টাকা দিয়ে আমার নামে দিবা এই কথা বলে একটা লোক মারা গেছে তো সেইখানে মাসলা হলো ওই টোটাল বস্ত আপনাকে সৎকার করে দিতে হবে কেউ অসিয়াত করে মারা গেলে তার টাকা দিয়ে যখন কুরবানি করবেন তো টোটাল বস্ত সৎকার করে দেওয়া অধিক ওর কোন বস্ত আপনি নিজে রাখতে পারবেন ধনীদেরকেও দিতে পারবেন একটা বস্ত সামনে রাখবেন দ্বিতীয় কয়েকটা কারণে কুরবানি বাতিল হয়ে যায় আগেও বলছেন কয়েক শরিক মিলে করতেছেন একজনে গোস্ত খাওয়ার নিয়ে করল কোরবানির উদ্দেশ্য না সবার টাকা এমন এক শরীর আসলো যার ইনকাম হারাম তাহলে সবার টাকা চলে তার ইনকাম হারাম তার উচিত সে একা করে বকরি দিয়ে করো ভেড়া দোপা দিয়ে করো তার সাথে তার শরীর হওয়ার দরকার যদি গেলে তাকে ছয়জনকে নষ্ট তেমনি ভাবে কাউকে আপনি অংশীদার করতে দেন অথচ তার থেকে পারমিশন দেন সেই ক্ষেত্রেও সবারটা বাতিল এটা মতভেদ আর কয়েক তারিখে যখন কুরবানি করবে তখন গোস্ত ভাগ করার সময় অনুমান করে ভাগ করা চলবে না তখন মেটে সমান হারে ভাগ করতে হবে সমান হারে ভাগ করতে হবে সর্বশেষ মশলা কোরবানির জানোয়ারের ভিতরে যদি কেউ চায় তো আটিকার অংশ নিতে পারে ছেলের জন্য সাত ভাগের দুই ভাগ নিল মেয়ের জন্য এক ভাগ নিল এটা নিতে পারে আটিকার অংশ নিতে পারে অথবা কেউ বিয়ে করছে এখনো অলিমা খাওয়ায় নেই অলিমা খাওয়ায় নেই অলিমা ইবাদত কেউ চাইলে কুরবানির ভিতরে তার যে ভাগ মনে চায় অলিমার ভাগ হিসেবে ওই কোরবানির ভিতরে কি এক ভাগ নিল দুই ভাগ নিল বা যা তার তৌফিক আছে নিল তো জানোয়ারের ভিতরে আফিকার নিয়েছে ছেলে হলে দুই ভাগ নেন এক ভাগ নিলেও বলবে উত্তম দুই ভাগ যদি আপনার তৌফিক থাকে মেয়ের জন্য এক ভাগ নেন এই আকিকা কোরবানির সাথে চলবে অলিমা বিয়ে করতে অলিমা খাওয়াইতে চায় সব হাসলেন কিন্তু এই দুটা জিনিস ছাড়া কুরবানের সাথে আর কিছু মেলানো যাবে আর কিছু মেলানো যাবে না কুরবানি নষ্ট হয়ে এই হল সংক্ষিপ্ত ভাবে জরুরি বাস্তায় এটা আমরা আপোষে আলোচনা করি সব ভাইয়ের যারা জানি হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ হুকুম মোতাবেক এই কুরবানের কাজকে সম্পন্ন করার তৌফিক দান করে আলহামদুলিল্লাহ